The Islamic madrasas should be banned. Why? Because they produce human beings who cause terror. and gentlemen, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সবার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আমি এখন Dubai Holy Quran International Award কমিটির পক্ষ থেকে ভাই আরিফ জুলফারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভাই আরিফ জুলফার বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম আল্লাহ রাসুলুল্লাহ আজকের শ্রদ্ধেয় বক্তা doctor Zakir Naik ladies and gentleman এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে যিনি দুবাইয়ের যুবরাজ এছাড়াও তিনি minister of defence Dubai Holy Quran International অ্যাওয়ার্ডের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমাদের শ্রদ্ধ অতিথি ডক্টর জাকির নায়েককে আজকের লেকচারের বিষয় হল মিডিয়া এবং ইসলাম যুদ্ধ নাকি শান্তি লেকচার শুরুর আগে আমি অনুরোধ করব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 যারা উপত্যকায় পাহাড় কেটে গৃহ নির্মাণ করেছিল বহু সৈন্যের অধিপতি ফিরাউনের প্রতি যারা তাদের দেশে সীমা লঙ্ঘন করেছিল আর সেখানে শুধু অশান্তি বাড়িয়ে দিয়েছিল সেজন্য তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন মানুষ তো এরকমই প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান আর অনুগ্রহ দান করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন আর যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে মানুষ তখন সে বলতে থাকে প্রতিপালক আমাকে অপমানিত করেছে না কখনো না বরং তোমরাই এতিমকে সম্মান করো না অভাবগ্রস্তদের খাদ্যদানে একে অন্যকে উৎসাহিত করো না আর তোমরা উত্তরাধিকারের প্রাপ্য সম্পদ পুরোপুরি ভক্ষণ করো আর তোমরা ধন সম্পদ খুব বেশি ভালোবাসো না পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরিস্তাগণ আর সেই দিন জাহান্নামকে খুব কাছে আনা হবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করবে তখন সেই উপলব্ধি কি কাজে আসবে সে তখন বলবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠিয়ে দিতাম সেই দিন তোমার প্রতিপালকের শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না আর তার বন্ধনের মতো বন্ধনও কেউ করতে পারবে না ন্যায়পরায়ণদের তখন বলা হবে হে প্রশান্ত চিত্ত তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট হয়ে তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ভাজন হয়ে এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো সাদাকাল্লাহুল আজিম ডক্টর জাকির নায়ক সম্পর্কে এবার কিছু কথা বলি পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক বিশ্বজুড়ে পরিচিত ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন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 ইব্রাহিম আকরামুজ্জামান বিন আব্দুল কালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ বান্দা সে ভরসা করবে আল্লাহ এই হলো আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় মিডিয়া এর সংজ্ঞা হল যে উপায়ে জনগণের সাথে যোগাযোগ করা হয় মিডিয়া হল জনসাধারণের কাছে প্রচারের মাধ্যম আর ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটা এসেছে আরবি শব্দ সিল্ম থেকে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সবান তালার কাছে সমর্পণ করা তাহলে এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা তাহলে আজকের লেকচারের এই বিষয়টা হল জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা যুদ্ধ নাকি শান্তি আজকে আমাদের মানতে হবে যে মিডিয়া এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম অথবা এভাবে বলতে পারেন মিডিয়া এখনকার দিনের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র এই মিডিয়া কালো জিনিসকে সাদা করে ফেলতে পারে এই মিডিয়া দিনকে রাত বানাতে পারে এই মিডিয়া হিরোকে ভিলেন বানাতে পারে আর ভিলেনকে হিরো এই মিডিয়া জনগণের কাছে প্রচারের মাধ্যম অনেক কিছু করতে পারে আমাদের বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে মিডিয়াও সেই সাথে ততই উন্নত হচ্ছে বর্তমানে জনগণের কাছে প্রচারের মাধ্যম অর্থাৎ মিডিয়া এটাকে মোটামুটিভাবে চার ভাগে ভাগ করা যায় প্রথমটা হলো প্রিন্ট মিডিয়া এটাকেও দুই ভাগে ভাগ করা যায় নন পিরিয়ডিক্যাল আর periodical print media non periodical print মিডিয়ার মধ্যে আছে লিটারেচার যেমন প্রবন্ধ বুকলেট বই ইত্যাদি পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে newsletter newspaper magazine যেগুলো ছাপানো হয় প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিপক্ষে বা প্রতি মাসে তিন মাসে প্রতি বছরে ইত্যাদি এটা হলো মিডিয়ার প্রথম টাইপটা প্রিন্ট মিডিয়া দ্বিতীয় টাইপের মিডিয়া হলো অডিও মিডিয়া এই অডিও মিডিয়া আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি যেমন অডিও টেপ যেটা এখনকার দিনে সেকেলে এছাড়াও আছে অডিও সিডি কম্প্যাক্ট ডিস্ক এছাড়া বাজারে পাওয়া যায় ড্যাট ডিজিটাল অডিও টেপ এই অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে শুধু একজন মানুষ তার নিজের বাড়িতে নিজের অফিসে অথবা গাড়িতে চড়ার সময়েও শুনতে পারে একটা অডিও প্লেয়ার হাঁটতে হাঁটতেও এটা শোনা যায় ওয়াকম্যান দিয়ে অডিও মিডিয়া শ্রোতা হতে পারে বেশ কয়েকজন মানুষ ফাংশনে পার্টিতে বিয়েতে এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে অথবা শ্রোতা হতে পারে অনেক বেশি মানুষ রেডিও স্টেশনের মাধ্যমে তৃতীয় টাইপের মিডিয়াটা হলো ভিডিও মিডিয়া এটাও বিভিন্নভাবে পাওয়া যায় যেমন VHS video home system cassette এটাও এখন সেকেলে হয়ে গেছে এই প্রযুক্তিটা এখন সেকেলে এছাড়াও আপনারা পাবেন ভিসিডি ভিডিও সিডি এটাও সেকেলে হয়ে যাচ্ছে বর্তমানে আপনারা ভিডিও মিডিয়া পাবেন ডিভিডিতে ডিজিটাল ভিডিও ডিস্ক আর এরপরে এসেছে যে নতুন প্রযুক্তিটা সেটা HD DVD high definition digital video disc এছাড়াও নতুন আরেকটা প্রযুক্তি হলো ব্লু রে এই হলো ভিডিও মিডিয়ার বিভিন্ন টাইপ এখানেও দর্শক হতে পারে একজন বাসায় অফিসে বা গাড়িতে দর্শক হতে পারে কয়েকজন অথবা এখানে দর্শক হতে পারে অনেক বেশি মানুষ যেমন বিভিন্ন TV station satellite channel cable TV মিডিয়ার সর্বশেষ টাইপটা computer media IT information technology এখানেও ইউজার হতে পারে একজন কয়েকজন অথবা অনেক বেশি মানুষ অনেক বেশি মানুষ ব্যবহার করতে পারে যেমন ইন্টারনেট এগুলো বিভিন্নভাবে পাওয়া যায় যেমন ডিস্কেট সিডি হার্ড ডিস্ক আরও অনেক এক কথায় মিডিয়ার টাইপ হলো প্রধানত চারটা print media audio media video media আর কম্পিউটার মিডিয়া প্রত্যেক মিডিয়াতেই কিছু বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় প্রত্যেক মিডিয়ার কিছু সুবিধা আছে অসুবিধাও আছে যেমন ধরুন প্রিন্ট মিডিয়ার কাজগুলো তুলনামূলকভাবে সহজে করা যায় অডিও বা ভিডিও মিডিয়ায় কাজগুলো আরও বেশি তবে প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে বর্তমানে সায়েন্টিফিক রিসার্চ আমাদের বলে যে বিভিন্ন মিডিয়ায় মানুষের মনে রাখার ক্ষমতা বিভিন্ন রকম যখন সাধারণ একজন মানুষ প্রিন্ট মিডিয়ার কোনো কিছু পড়ে সে যা পড়েছে তার আনুমানিক টেন পারসেন্ট মনে রাখতে পারে গড়পড়তায় যখন একজন অডিও মিডিয়া শুনছে একজন সাধারণ মানুষ যা শুনেছে সেটার আনুমানিক বিশ পার্সেন্ট মনে রাখতে পারে যখন একজন লোক নিজের চোখে কিছু দেখেছে কোনো ছবি বা অন্য কিছু একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আনুমানিকভাবে তার তিরিশ পার্সেন্ট মনে রাখতে পারে তবে যখন একজন মানুষ একই সাথে দেখে আর শোনে অর্থাৎ ভিডিও দেখে একই সাথে অডিও আর ভিডিও একসাথে একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আর শুনেছে তার আনুমানিক পঞ্চাশ পার্সেন্ট মনে রাখতে পারে তাহলে মনে রাখার দিক থেকে সবচেয়ে ভালো হলো ভিডিও মিডিয়া আজকের দিন আমরা জানি যে আন্তর্জাতিক মিডিয়া হোক সেটা প্রিন্ট মিডিয়া বা অডিও মিডিয়া ভিডিও মিডিয়া বা কম্পিউটার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি হোক সেটা আন্তর্জাতিক খবরের কাগজ আন্তর্জাতিক magazine radio broadcast station website অথবা টিভি স্যাটেলাইট চ্যানেল আমরা এইসব আন্তর্জাতিক মিডিয়ায় দেখি ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের বোমাবর্ষণ চালাচ্ছে এছাড়াও দেখি যে ইসলাম সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া অনেক ভুল ধারণা পোষণ করে আমরা দেখি যে আন্তর্জাতিক নিউজ চ্যানেল তারা এমনটা বলছে যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে অথবা কিছু আন্তর্জাতিক নিউজ চ্যানেল আছে যারা বলছে শান্তির জন্য যুদ্ধ তারা এখানে যেটা করছে সেটা শান্তির জন্য যুদ্ধ নয় শান্তির সাথে যুদ্ধ অন্য কথায় শান্তির ধর্মের সাথে যুদ্ধ অর্থাৎ ইসলামের সাথে বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সামগ্রিকভাবে আমরা দেখি যে তারা ইসলামকে এমনভাবে তুলে ধরেছে যেন এটা একটা সন্ত্রাসের ধর্ম এটা এমন ধর্ম যেটা এই পৃথিবীতে শান্তি চায় না দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করছি না এই আন্তর্জাতিক মিডিয়া এই আন্তর্জাতিক মিডিয়া ইসলামকে বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরছে প্রথম কৌশলটা হলো মিডিয়া যেভাবে ইসলামকে অপবাদ দেয় প্রায় দেখা যায় তারা যেটা করে মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গারকে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত এভাবে বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম যেটা এই অন্যায় কাজকে উৎসাহ দেয় আমরাও মানি যে আমাদের মাঝেও কুলাঙ্গার আছে কিছু মুসলিম আছে যারা অন্যায় কাজ করে মিডিয়া এই সব মুসলিমদের তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত প্রচার করে যে ইসলাম এমন একটা ধর্ম যেটা এইসব অন্যায় কাজ করাকে উৎসাহ দেয় আর এই কাজগুলো মানবতার বিরুদ্ধে আমরা সবাই কথা জানি আন্তর্জাতিক মিডিয়া বলে যে ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া উচিত কেন কারণ তারা মানুষকে বদলে ফেলে একজন সন্ত্রাসীতে এরা এই পৃথিবীর শান্তিকে নষ্ট করে দেয় আলহামদুলিল্লাহ আমি এমন হাজারো লোককে চিনি যে লোকগুলো পাশ করেছে ইসলামিক মাদ্রাসা থেকে এমন একজনকেও আমি দেখিনি যে লোকটা পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তার মানে এই না যে যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হয় তারা কোনো অন্যায় কাজ করে না এমন কিছু লোক থাকতে পারে এরা সব মিলিয়ে এক পার্সেন্ট হবে না কিন্তু মিডিয়া প্রচার করে যে এই কুলাঙ্গাররাই হলো মুসলিমদের দৃষ্টান্ত আর যে লোকটা কোনো ইসলামিক মাদ্রাসা থেকে পাশ করেছে সে এই পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায় ইতিহাস আমাদেরকে কথা বলে পৃথিবীতে যে লোকটা মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছে সে কে কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে সে লোকটা কে কে সেই লোক হিটলার এজন্য অবশ্য কোনো পুরস্কার পাবেন না এটা সবাই জানে হিটলার হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন হিটলার কোন মাদ্রাসায় গ্র্যাজুয়েশন নিয়েছিলেন এরপর আরো ইতিহাস ঘাটেন মুসলিনীকে দেখেন সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে মুসলিনী কোন মাদ্রাসায় পড়েছে আমরা একথাও জানি যে মাফিয়া কুখ্যাত ড্রাগস স্মাগলার তারা কোন মাদ্রাসার গ্রাজুয়েট একটা লিস্ট করেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের লিস্ট মিডিয়া যেভাবে বলে তেমন না সত্যি সত্যি যদি প্রমাণ থাকে যে সে লোক অপরাধী মিডিয়া কাকে টেরোরিস্ট নাম্বার ওয়ান বলে সেটা নিয়ে কথা বলছি না কোনো প্রমাণ ছাড়া যে লোকগুলো আসলেই অপরাধী যেখানে অপরাধের প্রমাণ আছে যে তারা পৃথিবীর শান্তি নষ্ট করেছে তাদের পরিচয় জানার চেষ্টা করেন তাদের মধ্যে ওয়ান পার্সেন্ট লোকও পাবেন না পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোকও পাবেন না মাদ্রাসে পড়েছে তারা তারা পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমিও সেখান থেকে পাশ করেছি হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি পাশ করেছি তেমনই একটা ইউনিভার্সিটি থেকেই বোম্বে থেকে পাশ করেছি স্কুল পাশ করার পরে মেডিকেল কলেজে পড়েছি যেভাবে একজন ডাক্তার পাশ করে এভাবে মিডিয়া মুসলিমদের ভেতর কিছু কুলাঙ্গার তুলে ধরে আর বলে যে এরাই মুসলিমদের দৃষ্টান্ত اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপ পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিস টিভি বাংলায়